আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রাসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওমাওয়ালা প্রিয় দর্শক রিসালাতুল হাদিস অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন প্রথম পর্বে আমরা রিসালাতুল হাদিসের ব্যাখ্যা করেছি এবং হাদিস সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে পেশ করেছিলাম পাশাপাশি আমরা যে গ্রন্থ থেকে আপনাদের কাছে ধারাবাহিকভাবে হাদিস পেশ করতে থাকব সেই মহান আল বুখারি গ্রন্থের উপরও কিছু কথা আমরা বলেছি আমরা এই গ্রন্থের যিনি মহান প্রণেতা ছিলেন সেই ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বখারি রাহেমাহুল্লার জীবনী থেকেও কিছু আপনাদের কাছে আমরা পেশ করেছিলাম প্রিয় দর্শক আজকে তার আরও কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব এর মধ্যে রয়েছে তার ওস্তাদ এবং তার ছাত্রদের সম্পর্কিত কিছু তথ্য এবং কাদের কাছ থেকে তিনি নিয়েছিলেন প্লাস তার এই বইতে তিনি কি কি শর্ত আরোপ করেছিলেন এবং কিভাবে সহিগুলোকে দাইফ কিংবা দুর্বল কিংবা জাল হাদিস থেকে তিনি পৃথক করেছিলেন এ সম্পর্কিত তথ্য প্রিয় দর্শক আপনাদের সামনে আমরা আজকের এই পর্বের আলোচনায় তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুরুতে তৌফিক কামনা করছি এবং আশা করছি যে আপনারা মনোযোগ দিয়ে আমাদের আলোচনা শুনবেন আমরা বলছিলাম যে সাহেহ আল বখারি নামে যে মহান গ্রন্থটি আমাদের কাছে ব্যাপক পরিচিত সেই গ্রন্থটির দুটো নাম আমি আবারও রিপিট করছি আজকের পর্বে একটি নাম উল্লেখ করেছেন ইমাম ইবনু হাজার আল আসকালানি তার ফাথুল বারি গ্রন্থ যেটা সাহেব বখারির অন্যতম একটি ব্যাখ্যামূলক সারা গ্রন্থ তিনি বলেছিলেন যে সাহিয়াল বুখারির মূল নাম হচ্ছে আল জামে সাহিয়াল মুসনদ মিন হাদিথ রসুল ইল্লাহ সাল্লাসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ওয়াইয়ামি এটি একটি নাম আল জামে আল জামে মানে সংকলন যেটা অনেক হাদিসকে জমা করে আর সাহিহ মানে অথেন্টিক বিশুদ্ধ আল মুসনাদ যেটার হাদিসগুলোর প্রত্যেকটা সনদ আছে মিন হাদিথ রসুল ইল্লাহ সাল্লাম এই যে জামের গ্রন্থটি যেটা অর্থাৎ একত্রিত করে হাদিসগুলোকে কোন হাদিসকে একত্রিত করে মিন হাদিস রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসকে ওয়া সুনানি এবং তার সুন্নাকে তার হাদিসকে এবং তার সুন্নাকে ওয়া ইয়ামিহি এবং তার দিনগুলোকে অর্থাৎ দিনগুলোতে তার যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে তাহলে আমরা যে বলেছিলাম এখানে হাদিস এবং সন্না একই অর্থে আমরা এখানে ব্যবহার করছি এই অর্থে যে মহাদ্দেসিন কেরাম সুন্নার যে সংজ্ঞা দিয়েছেন হাদিসেরও সে একই সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে মা উসনেদা ইলা রাসুল ইল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিন কাউলিন ওয়াফেলিন ওয়া চাকরিরিন ওয়াসিরাতিন উল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে যে কথা বা বক্তব্য এবং কাজ এবং মৌন অনুমোদন ও তার সিরাত অর্থাৎ তার আয়ামের বিষয়গুলো তার দিনের দিনলিপি যেটাকে আমরা বলি সেটা যেটা সম্পৃক্ত করেছেন যে তিনি এটা করেছেন এভাবে ছিলেন এভাবে খেতেন এভাবে থাকতেন এভাবে হাঁটতেন এবং এই কাজগুলো করেছিলেন এই কথাগুলো বলেছিলেন এবং এই ব্যাপারে মনসম্মতি দিয়েছিলেন এটাই হচ্ছে হাদিস এটাই হচ্ছে সন্না আচ্ছা আর এবনু সালাহ তিনি আরেকজন প্রখ্যাত মহাদ্দেশ ছিলেন তিনি সাহিয়াল বখারি গ্রন্থের নাম উল্লেখ করেছিলেন আল জামে আল মুসনাদ আল সাহি আল মুখতাসার কথাটা তিনি এখানে উল্লেখ করেছেন পার্থক্য হল আল জামে আল মুসনাদ এখানে মুসনাদ কথাটাকে তিনি সাহিয়ার আগে নিয়ে এসছেন আগের নাম থেকে একটু ভিন্ন আল জামে আল মুসনাদ সাহি আল মুখতাসার কথাটা অতিরিক্ত নিয়ে এসছেন মিন উমুর রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম ইবনা হাজার বলেছিলেন মিন এ রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম আর তিনি বলছেন মিন উমুর রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়াসুনানিহি ওয়াইয়ামিহ যে আল জামা অর্থাৎ যে যে হাদিস গ্রন্থটি জমা করে একত্রিত করে আল মুস্তাদ যেটা সনদযুক্ত সকল হাদিস আসাহি যেটা সাহি এবং অথেন্টিক আল মুখতাসার যেটি মুখতাসার মুখতাসার বলছেন জন্যে যে ইমাম বুখারি তার কাছে তো অনেক হাদিস অনেক হাদিস সেখান থেকে তিনি মুখতাসার করেছেন অনেক হাদিস থেকে মুখতাসার করেছেন মুখতাসার করে শুধু অথেন্টিকগুলোকে এখানে জায়গা দিয়েছেন তা আল মুখতাসার মেন উমুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের বিষয়ে উমর বলতে আমরুনের বহুবচন অর্থাৎ বিষয় বা ফেল আফআল ইত্যাদিও হতে পারে মিন আফআল রাসুলিল্লাহ আমরুন অর্থে ফেল হতে পারে বিষয় হতে পারে শোন হতে পারে মিন শোন রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াসুনানি হু আইয়া আমি তার সুনান তার জীবনধারা সুনান বলতে এখানে তার জীবনধারা এবং তার আয়াম তার দিনলিপি এ সম্পর্কিত যাই হোক তাহলে এই দুটো নাম আমরা পাচ্ছি প্রিয় দর্শক এটা আমরা মনে রাখার চেষ্টা করতে পারি তবে মনে না থাকলে কোনো অসুবিধা নেই সহি বোখারি নামটা যদি এভাবে আমরা বলি তাতেও কোনো অসুবিধা নেই সেরিয়াতে কোনো সমস্যা নেই বরং সহি বোখারি বললে হয়তো আমাদের এই রেফারেন্সটা মনে রাখতে সুবিধা সেই হিসাবে যদি কেউ এর নাম সাহেব বোখারি দেন এবং যেটা আসলে মানুষ সাধারণ মানুষ সে অর্থে সে নামটাই গ্রহণ করেছে তাহলে সেতে তাতে কোনো শরিয়াতে বাধা নিষেধ নাই ইমাম বুখারি বহু প্রাজ্ঞ বিজ্ঞ স্কলারদের থেকে হাদিস গ্রহণ করেছিলেন এবং এক্ষেত্রে আমরা দেখি যে তার উস্তাদ শেখ এদেরকে আরবিতে বলা হয় শেখ উস্তাদও বলা হয় তাদের কাছ থেকে তিনি নিয়েছিলেন এই ধরনের মহাদ্দেশদের সংখ্যা এক হাজার আশি অর্থাৎ সহস্রাধিক এক হাজারেরও বেশি আমরা দেখি যে অনেক আলেম বিশেষ করে সিয়ার আলামিন নুবালা সিয়ার আলামিন নুবালা একটা বিশাল গ্রন্থ একটা মাউসুয়া মাউসুয়া একটা বায়োগ্রাফি ইসলামিক স্কলারদের বায়োগ্রাফির একটা এনসাইক্লোপিডিয়া ইমাম আদাহাবি শামসুদ্দিন আদাহাবি এটি সংকলন করেছিলেন তিনি তার সিয়ার আলামিন নুবালা গ্রন্থ উল্লেখ করেছেন যে ইমাম বুখারি এক হাজার আশি জন থেকে মহাদ্দেশ থেকে হাদিস বর্ণনা করেছেন তার বিখ্যাত উস্তাদ এবং শায়কদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ ইবিন ইউসুফ আলী ইবিন আবদুল্লাহ আল মাদিনী আবুল ইয়ামান আল হাকাম ইবন নাফে মুসা ইবন ইসমাইল আত্তাবুজাকি কুতাইবা ইবন সাঈদ সালমান ইবন হারব মোহাম্মদ ইবনুল মুসান্না ইত্যাদি আরো অনেক প্রমুখ শায়েখ রয়েছেন আর তার কাছে যারা পড়েছেন তার কাছ থেকে হাদিস নিয়েছেন আসলে এমন মহান ব্যক্তি তারপরে যারা হাদিস শাস্ত্রের বড় বড় বিশারদ হিসাবে গণ্য হয়েছেন তারা প্রায় সকলেই তার কাছ থেকে হাদিস নিয়েছেন এর মধ্যে রয়েছে ইমাম মুসলিম ইমাম তিরমেদি ইমাম আবু হাতিম ইমাম ইবনু খুজাইমা সহ আরও অসংখ্য হাদিস বিশারদ আসলে তো এমন মহান ব্যক্তির কাছ থেকে যদি সরাসরি রেওয়াত করা যায় সেই সুযোগ কেউ ছাড়বেন কেন প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিদের সান্নিধ্যে যদি থাকা যায় তো অনেক কিছু শেখা যায় অনেক কিছু শেখা যায় শুধু হাজির শেখা হয় না তাদের কাছ থেকে আখলাখ শেখা যায় তাদের কাছ থেকে জ্ঞান শেখা যায় তাদের কাছ থেকে আচার আচরণ শেখা যায় তাদের কাছ থেকে শেখা যায় যে কিভাবে ওস্তাদদের সাথে মামলা করতে হয় শাহিকদের সাথে ব্যবহার করতে হয় শাহিকদেরকে সম্মান দিতে হয় তাদের কাছ থেকে শেখা যায় কিভাবে ছাত্রদের প্রতি একটা অপত্য স্নেহ দেয়া যায় কিভাবে তাদেরকে স্নেহের সাথে জ্ঞান বিতরণ করা যায় অনেক কিছু শেখার একটা বিশাল সুযোগ কিন্তু এই মহান ব্যক্তিদের কাছ থেকে পাওয়া যায় সেজন্যই তৎকালীন বড় বড় আলেমদেরকে আমরা দেখেছি এই ব্যক্তিদের কাছে ছুটে যেতে তারা এমন অহংকারী ছিলেন না আমি কম কিসে আমি কেন তার কাছে যাব তিনি তো আমার সমান অথবা আমার থেকে বয়সে দু এক বছরের বড় বা পাঁচ বছরের বড় আজকাল যেটা আমরা অনেকের মধ্যে দেখি প্রিয় দর্শক এটা উচিত না এটা উচিত না আসলে যে যত বেশি জ্ঞানী তত বেশি বিনয়ী হয় অত্যন্ত বিনয়ী প্রাজ্ঞ বিজ্ঞ বিশ্বস্ত অত্যন্ত মেধাবী তখর প্রখর মেধা ধীশক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন ইমাম বখারি ইমাম বখারি যেহেতু এত বিশাল বিজ্ঞ ব্যক্তি ছিলেন তিনি কি শুধু সহে বোখারি লিখেছিলেন না জগৎ বিখ্যাত এই গ্রন্থটির পাশাপাশি তার আরও অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল এর মধ্যে আছে যেগুলি তিনি সংকলন করেছেন তালিফ করেছেন অথবা তসনিফ করেছেন তার মধ্যে আরেকটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে আল আদাবুল মুফরাত আল আদাবুল মফরাদ এই গ্রন্থটিও বাংলা হয়েছে রাফল ইয়াদাইন ফিসালাহ জুজ উম মিন রাফেল ইয়াদাইন এভাবে বলা হয় অথবা হাদিথু রাফেল ইয়াদাইন ফিসালাহ এই হাদিসটিও এই গ্রন্থটিও বাংলা অনুবাদ হয়েছে আল আতুল আল কিরাআতু ইমাম আল কিরাআতু খালফাল ইমাম ইমামের পিছনে কেরাত পড়তে হবে কিনা এ বিষয়ে তার একটি গ্রন্থ রয়েছে বেরুল ওয়ালিদাইন তার আরেকটি গ্রন্থ রয়েছে আর তারিখুল কবির তার আরেকটি গ্রন্থ রয়েছে ইমাম এবনে হাজার লাসকালানি ফাথুল বাড়ি গ্রন্থে ইমাম বখারির প্রায় সবগুলো গ্রন্থের নাম তিনি উল্লেখ করেছেন আমরা এখানে কয়েকটা উল্লেখ করলাম ইমাম বুখারির এ হচ্ছে সংক্ষিপ্ত একটা পরিচিতি যা আমরা গত পর্বের শেষে এবং আজকের পর্বের শুরুতে আপনাদের উদ্দেশ্যে দান পেশ করলাম প্রিয় দর্শক এর মধ্যে শেষ তথ্যটা হচ্ছে তিনি কবে তার রবের সান্নিধ্যে চলে যান তথা ইন্তেকাল করেন তিনি দুশো ছাপ্পান্ন হিজড়ির পহেলা সাওয়াল ইন্তেকাল করেন দুশো ছাপ্পান্ন হিজড়ির পহেলা সাওয়াল এবং সমরকন্দের একটি গ্রামে তাকে দাফন করা হয় এলেমের এতই খেদমত করেছেন নিজের এলাকায় তিনি থাকতে পারেননি এবং নিজের এলাকায় তার মৃত্যু হয়নি যাই হোক আল্লাহ তালাই জানেন কার কোথায় মৃত্যু হবে সেটা আমরাও জানি না কিন্তু এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি ক্ষণজন্ম এ মহান পুরুষ এ মহান মহাদ্দেশ স্কলার অব দ্য উম্মাহ তিনি বয়স পেয়েছিলেন হিজরি সাল অনুযায়ী চান্দ্র বৎসর অনুযায়ী বাষট্টি বছর ছাপ্পান্ন আর একশো চুরানব্বই হিজড়িতে যেহেতু তিনি জন্মগ্রহণ করেছিলেন তাহলে সেখানে আর ছয় বছর ছয় বছর আর ছাপ্পান্ন বছর মিলে বাষট্টি বছর চান্দ্র বছর অনুযায়ী এটা সৌর বছরে হয়তো আর একটু কম হবে হয়তো দেখা যাবে সেটা ষাট বছরে চলে আসছে ষাট বছরে জগৎকে আলোকিত করেছেন প্রিয় দর্শক এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় আমাদের বুক ভরে যায় আমাদের জন্য এনকারেজিং অনুপ্রেরণা দানকারী একটি বিষয় এত অল্প বয়সে মানুষের জন্য কাজ করেছেন দিনের জন্য কাজ করেছেন আল্লাহর পক্ষে কাজ করেছেন রাসুলের আদর্শকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার কাজ করেছেন এখানে তার জীবনী আলাপ অথবা আলোচনা করার এটাই সার্থকতা আমরা এখান থেকে ইন্সপিরেশন নিচ্ছি আমরা এখান থেকে অনুপ্রেরণা পাচ্ছি আমাদের মধ্যে আজকে যারা যুবক যারা তরুণ যারা তরুণী যারা কিশোর অথবা কিশোরী অথবা যারা জ্ঞানের জগতে বিচরণ করছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন এই ক্ষণজন্ম পুরুষের আমরা পদচিহ্ন অনুসরণ করি তাকে অনুসরণ করার মধ্যে আমাদের লাভ ছাড়া কোনো ক্ষতি নেই একজন ব্যক্তি যার আকিদা ছিল শুদ্ধ একজন ব্যক্তি যার আমল ছিল শুদ্ধ একজন ব্যক্তি সুন্নার অনুসরণে সুন্নার পরিশীলনে অনুশীলনে এবং সুন্নাকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন কাটিয়ে দিয়েছেন একটা মহান শিক্ষা আমরা তাদের মধ্যে পাই প্রিয় দর্শক আর এরপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে কিভাবে তিনি তার গ্রন্থের মধ্যে শর্তারোপ করেছিলেন যে সহি ছাড়া আর কিছুই তিনি এখানে সংকলন করবেন না এখানে ইবনু হাজার আল আসকালানি রাহমাহুল্লাহ যিনি ফাতহুল বারি গ্রন্থের মতো একটা কালোজয়ী ব্যাখ্যা গ্রন্থ সহিবখারির উপর রচনা করেছেন এই গ্রন্থটি বাংলায় অনুবাদ হওয়া শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ যারা অনুবাদ করছেন এবং এডিট করছেন আমরাও তার মধ্যে আল্লাহ সামিল থাকার তৌফিক দিয়েছেন প্রথম খণ্ড বের হয়ে গিয়েছে আপনারা সেটি সংগ্রহ করে নিতে পারেন এই গ্রন্থটির শুরুতেই ইবনু হাজার আসকালানি ইমাম বুখারির এই গ্রন্থটির উপরে সহি বুখারির উপরে অনেকগুলো সুন্দর কথা বলেছেন কি কারণে তিনি এই গ্রন্থটি লিখলেন কিভাবে লিখলেন কি পদ্ধতিতে লিখলেন তার সবকিছু বিশদভাবে এখানে এসেছে আমরা এখানে যে পয়েন্টটি এখন আলোচনা করব সেটি হচ্ছে যে এই এই বইটির ক্ষেত্রে তিনি যে শর্তগুলো আরোপ করেছেন তার মধ্যে রয়েছে যে হাজার বলছেন তাকাররা আন্নাহু ইলতাজামা ফিহে সাহা এটা সুপ্রতিষ্ঠিত যে ইমাম বুখারি এই গ্রন্থটি প্রণয়নের ক্ষেত্রে সহি হাদিসই এখানে থাকবে আর কোনো হাদিস থাকবে না এই বিষয়টি খুব শক্তিশালীভাবে অনুসরণ করেছেন এলতেজাম করেছেন এবং ওয়ান্নাহু ইউরে দফিহে ইল্লা হাদিথান সাহিহান হাদা আসলু মাউদৌহ এবং তিনি এই শর্ত করেছেন যে তিনি সহি হাদিস ছাড়া আর কোন ধরনের হাদিস এখানে আসলে অন্তর্ভুক্ত করবেন না এটা ছিল তার মূল মূলনীতি ওহুয়া মুস্তাফাদ মিন তসমিয়তিহি ইয়া এবং এইটা তিনি যে নামটা দিয়েছিলেন এই গ্রন্থের আল জামে আসাহি আল মুসনাদ আল জামে আসাহি আল মুসনাদ সেখান থেকেও এটা বোঝা যাচ্ছে তার মানে তিনি আসাহিহ নাম দিয়েছেন কারণ তিনি সহি হাদিস ছাড়া এখানে আর কোনো কিছুই অন্তর্ভুক্ত করবেন না প্রিয় দর্শক এ প্রসঙ্গে আমি স্মরণ করিয়ে দিতে চাই সহি হাদিসের উপর এত গুরুত্ব কেন দিলেন ইমাম বখারি এটা আমাদের একটু ভাবার বিষয় আছে কিন্তু আজকে আমরা আমাদের দেশে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে লক্ষ্য করি তারা অনেকে ভাবেন হাদিস হলিত তো হল এ সহি আর দাইফ এত ভাগাভাগির দরকার কি বা এত মানে দাইফ হলেও তো সেটা হাদিস এই ধরনের বক্তব্য আমাদের কাছে আসে ইয়াসালাম এটা উচিত না কারণ হাদিসের মধ্যে সেটা অথেন্টিক হওয়াটা খুব জরুরি অথেন্টিক হাদিস ছাড়া কোন হাদিস গ্রহণযোগ্য নয় যদি হাদিস কখনো দায়ীফ হয় সেটি কিন্তু হাদিসের ভুলের কারণে নয় যে এই হাদিসটি ভুল সেই জন্য হাদিসটা দায়ীফ হয়নি হাদিসটা দায়ীফ হয়েছে বর্ণনাকারীদের সমস্যার কারণে একজন বর্ণনাকারী ঠিক মতো শুনেননি অথবা মাঝখানে একজনকে ফেলে দিয়ে তিনি নিজের মতো করে হাদিস বর্ণনা করছেন তখন সেই হাদিসগুলো দায়ীফ হয়ে যায় অর্থাৎ রাবি যখন বিশ্বস্ত না হয় রাবি যখন তার মুখস্থ শক্তি ভালো না থাকে রাবি যখন মুদাল্লেস হয় ইত্যাদি নানা কারণে হাদিস দায়ীফ হতে পারে সেটি আমরা ইনশাল্লাহ আরেকটি ধারাবাহিক আলোচনায় হয়তো শুনবো যেটা মুস্তালাহ হাদিস বা ওসুলুল হাদিস বিষয়ক আলোচনায় কিন্তু এই প্রসঙ্গে আমাদের একটু জানা দরকার যে হাদিস যখন দায়ীফ হয় তখন তাহলে সাহি হওয়ার পন্থাটা কি আবার হাদিস কি জালও হতে পারে হাদিস কেন জাল হয় ইত্যাদি প্রশ্নগুলো এসেই যায় আমরা আপনাদের জ্ঞাতার্থে প্রিয় দর্শক জানাচ্ছি যে হ্যাঁ হাদিস যদি কেউ নিজের থেকে বানিয়ে বলে তাহলে সেটাই হচ্ছে জাল হাদিস এটি ঘটেছে পৃথিবীর দুর্বৃত্তদের মুখকে বন্ধ করবে যারা আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের নামে অপবাদ আরোপ করে মিথ্যা কথা বলে আল্লাহ তো তাদের সে সুযোগ দিয়ে রেখেছেন যাতে তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারেন আর রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু একটা সাহি হাদিস এবং এটা মুতাওয়াতের হাদিস সেখানে বলে গিয়েছিলেন মান কাদাবা আলাইয়া মুতা আম্মেদান ফালিয়া তাবাউয়া মাক আন নার মান কাদাবা আলাইয়া মুতা আম্মেদান ফালিয়া তাবাউয়া মাক আদাহ নার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে মিথ্যা আরোপ করে আমি বলিনি অথচ সে বলেছে আমি বলেছি তাহলে ফালিয়া তাবাউয়া মাক আদাহ নার সে যেন নিজের জায়গাটা অগ্নির মধ্যে আগুনের মধ্যে নির্ধারণ করে নিলো তাহলে সুতরাং এটা অত্যন্ত ভয়াবহ এর দ্বারা আমরা আরেকটা প্রেডিকশন একটা ভবিষ্যৎবাণী পাই যে কেউ না কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে মিথ্যা বলবে যাতে মিথ্যা না বলে সেই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম সতর্ক করে দিলেন যে মিথ্যা বলো না আমার ব্যাপারে আমি বলিনি অথচ আমার নামে হাদিস চালিয়ে দিয়েছ এটা বললে সে চির জাহান্নামি হবে এটাই হচ্ছে নিশ্চিত অতএব এখানে একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তাহলে জাল হাদিসের কোনো সুযোগ নাই জাল হাদিসকে ইংরেজিতে ফ্যাব্রিকেটেড হাদিস বলা হয় এবং বাংলাতে আমরা বানোয়াট হাদিস বলি জাল হাদিস আসলে জাল হাদিস হাদিসই নয় জাল হাদিস হাদিসই নয় জাস্ট বোঝানোর জন্য যেহেতু হাদিস নামে চালিয়ে দেওয়া হয়েছে সেজন্য এটাকে হাদিস বলা হচ্ছে আর আমরা জাল বলছি কারণ এটা বানোয়াট ফলে প্রকৃত কথা হচ্ছে জাল হাদিস হাদিসই নয় জাল হাদিস গ্রহণ করার কোনো সুযোগ নাই ইসলামের সাথে জাল হাদিসের কোনো সম্পর্ক নাই জাল হাদিস যারা মেনে নেবেন এবং সে অনুযায়ী আমল করবেন সেটা হয় বেদাত শেরেকের মধ্যে গণ্য হবে সেটা ইসলামের কোনো অংশের মধ্যে গণ্য হওয়ার কোনো চান্স নাই দ্বিতীয় থাকলো দাইফ হাদিস দাইফ হাদিসের অনেকগুলো প্রকরণ আছে যেখানেই সনদে সমস্যা দেখা দেয় সেখানে হাদিস দাইফ হয়ে যায় এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা ভিন্ন প্রসঙ্গে হয়তো করব কিন্তু একটা বিষয় দাইফ হাদিস কি কখনো তার দুর্বলতা কাটিয়ে সাহি হতে পারে হ্যাঁ পারে দাইফ হাদিস তার দুর্বলতা কাটিয়ে সাহি হতে পারে শাহেদ এবং এতেবারের মাধ্যমে অর্থাৎ এই রেওয়ায়তে এই বর্ণনা এই সনদে হাদিসটা দাইফ কিন্তু আরেকটা সনদ থাকতে পারে সাহি এটা একটা দিক অথবা দুর্বলতা খুব সামান্য দুর্বলতা খুব সামান্য আরেকটা হাদিস পাওয়া গেল সেখানেও দুর্বলতা খুব সামান্য একই অর্থের একই মতনের তিন চারটা সনদ পাওয়া গেল সবখানে দুর্বলতা খুব সামান্য এরকম কয়েকটা হাদিস একসাথ হলে তখন সেটা হাসান লেগাইরি হয়ে যায় সে হাদিসটা হাসান লেগারি হয়ে যায় অর্থাৎ তার দুর্বলতা কাটিয়ে সে হাসান দরজা হাসান মানে উত্তম উত্তম দরজায় সে উপনীত হয় তখন তার দ্বারা শরীয়ত দলিল গ্রহণ করতে আর কোনো অসুবিধা থাকে না এই হাদিস ম্যাথোডলজিগুলো আমাদের কাছে কিন্তু আছে তাহলে একটা হাদিসকে একজন চাইলেই আবার সবল করে দিতে পারে না তার দুর্বলতা কাটিয়ে দিতে পারে না তার যে ম্যাথড হাজার বছর ধরে ওলামাই কেরাম নির্ধারণ করে গিয়েছিলেন সেই ম্যাথড সেই অ্যাসেসমেন্টের আলোকে আসলে হাদিসটা হয় দয়েফ থেকে যাবে নয় সেটা দুর্বলতা কাটিয়ে হাসান হতে পারে যখন হাসান হবে তখন সেটা গ্রহণযোগ্য আর যখন কোনো ক্রমে একটা দায়েফ হাদিসকে তার দুর্বলতা কাটানো যাচ্ছে না এটা দুর্বল দুর্বলই এবং এর পক্ষে আর কোথাও কোনো দলিল নাই সেই ধরনের ক্ষেত্রে এই ধরনের দায়েফ হাদিস দ্বারা আমল করা যাবে না প্রিয় দর্শক সেই ধরনের ক্ষেত্রে এই হাদিস দ্বারা আমল করা যাবে না সে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং এভাবেই আমরা দেখি যে যেহেতু দাইফ হাদিস তার দুর্বলতা না কাটলে সেটা তাহলে সহিহাদিস হিসাবে গ্রহণযোগ্য হয় না এই জন্য ইমাম বখারি কোনো দাইফ হাদিসকে তার গ্রন্থের মধ্যে স্থান দেননি আর যেহেতু জাল হাদিস সেটি হাদিসই নয় ফলে ইমাম বখারি অত্যন্ত বিচক্ষণতার সাথে সেগুলো পরীক্ষা করে আলাদা করে ফেলেছেন এবং তার লাখ লাখ হাদিস জানা ছিল সেগুলো থেকে তিনি আলাদা করে যাতে ভুল ক্রমেও কোনো জাল হাদিস ঢুকে না পড়ে সেটা তিনি নিশ্চিত করেছেন এবং আজকে মুসলিম উম্মার মহাদ্দেসিনে কেরাম বড় স্কলাররা প্রমাণ করেছেন যে এর মধ্যে কোনো জাল হাদিস নেই এবং এর মধ্যে কোনো দাইফ হাদিস নেই বাকি থাকল ইস্কালের বিষয়টা কোনো কোনো হাদিস বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে এ বিষয়ে ওলামারা কথা বলেছেন কিন্তু এটা নিশ্চিত যে সাহেব ওখারির সকল হাদিস উম্মার সকলেই গ্রহণ করেছেন তালাকাতুল উম্মা বিল কাবুল যাকে ওলামা একরাম উল্লেখ করেছেন অর্থাৎ উম্মা সাহি বখারি এবং সাহি মুসলিমের হাদিসগুলোকে কবুল করেছেন সাহি হিসাবে কবুল করেছেন অতএব এই ব্যাপক কবুল করা অ্যাকসেপ্টেন্স এটা তাদের সহি হওয়ার একটা আলামত সহি হওয়ার একটা প্রমাণ অতএব এই হাদিসগুলোকে আমরা সহি হাদিস হিসাবেই গ্রহণ করে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব এবং সহি হাদিস ভিত্তিক আমরা আমাদের জীবনকে গঠন করব সহি হাদিসের বাইরে অথবা দুর্বলতা কেটে সহি হয়েছে হাসান হয়েছে এমন না হলে কোনো হাদিস দিয়ে আমরা দলিল গ্রহণ করব না এটি মহাদিসিন কেরানামের যেহেতু মূলনীতি আসুন আমরা সেই মূলনীতি অনুসরণ করি আমরা কোরআনকে তো মানবই কোরআনের পাশাপাশি এই সহি হাদিস ভিত্তিক অথবা হাসান হাদিস ভিত্তিক আমরা জীবনের সর্বক্ষেত্রে সমাধান খুঁজে নেই কোরআন এবং অন্যান্য সকল কিছুর ব্যাখ্যা সহি এবং হাসান হাদিসের আলোকে হাসানটাও সহি গোত্রভুক্ত কিন্তু আমি তারপর উল্লেখ করলাম যেহেতু গ্রহণযোগ্য হাদিসগুলো এটা চার প্রকার প্রধানত দুই প্রকার সহি এবং হাসান এবং এ দুটো আবার দুই প্রকার সহি লেগাইরিহি সাহি লেদাতিহি অর্থাৎ সহিলে সহি সহিলে গায়রিহি এবং হাসান লেদাতিহি হাসান লেগাইরিহি এগুলোর ব্যাখ্যা আপনারা মোস্তাল হাদিসের মধ্যে বা হাদিস বিষয়ক পরিভাষা জানতে পারবেন এতটুকু আলোচনা করে আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী আলোচনায় আমরা সরাসরি সাহেব শুরু থেকে আমরা হাদিস নিয়ে শুরু করব ইনশাল্লাহ দর্শক আপনাদের প্রতি আহ্বান থাকলো আসুন আমরা হাদিসকে বোঝার চেষ্টা করি হাদিস ভিত্তিক জীবন গঠন করার চেষ্টা করি এবং এটা নিশ্চিত করি যে হাদিসগুলো আমরা মানছি সেগুলো দলিল হওয়ার যোগ্য সেগুলো আমার অ্যাকসেপ্ট করেছেন এবং সেগুলো সহি হাদিসের গোত্রভুক্ত আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন